গরম ভাতে বিলে বেজার উচিত কাঁথায় মাওয়ে বেজার কতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলে বেজার উচিত কথায় মাওই বেজার খুদ গেলি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলি বেজার উচিত কথায় মা ওই বেজার কত গেলি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পাল্লি জীৱনে একবাৰ গাড়ী বাড়ি হতি ভাই দেৰি হয় না তাৰ ক্ষমতাতে জাতি পাল্লি জীৱনে একবাৰ গাড়ী বাড়ি হতি ৰে ভাই দেৰি হয় না তাৰ ক্ষমতাতে জাতি পাল্লি জীৱনে একবাৰ গাড়ী বাড়ি হতি ৰে ভাই দেৰি হয় না তাৰ তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলি বেজার উচিত কথায় মাউই বেজার ক্ষতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ না ভোটের আগে সামদু চাষা কইল আমাগে রে এমপি যদি হতি পারি দেব গোলা ভরে ভোটের আগে সামদু চাষা কইল আমাগে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে ভোটের আগে সাধু শাসা কইল আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেহি সাসার না গোল কি ডা পাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলেই বেজার উচিত কথায় মা ওই বেজার কতি গেলি কীর্তি রাজার মনে লাগে হয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই একদিন দেখি সামদু সাসার সোনার ছেলেরা চামদার জন্য বাপের মাথায় বসাইল সুরা একদিন দেখি সামদু সাসার সোনার ছেলেরা চামদার জন্য বাপের মাথায় বসাইল সুরা একদিন দেখি সান্দু সাসার সোনা ছেলেরা সান্দার জন্যি বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতি সে যাইও জাগা নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে দিলেই বেজার উচিত কথায় মাওই বেজার কোথি গেলি কীর্তি রাজার মনে লাগে হয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ না আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাইয়া খোঁজে যায় খেদায় সব সুরা আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাইয়া খোঁজে যায় খেদায় সব চোরা আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাইয়া খোঁজে যায় খেদায় সব চোরা এ দেশ থেকে দাবড়ায় ওদের গামসাটা বান্ধে মাজাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলেই বেজার উচিত কথায় মা ওই বেজার গতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলেই বেজার উচিত কথায় মা ওই বেজার কতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব রে দেখার মতো কেউ নাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই আমরা গরিব রে দেখার